কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে এইটিন্থ মে ছিল ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে হ্যাঁ এই যে মির্চি অগ্নি শেষ কবে তুমি মিউজিয়ামে গেছো ছোটবেলায় গেছিলাম ওই স্কুল থেকে নিয়ে যায় না তখন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছো তো কোন মিউজিয়ামে গেছিলে ইন্ডিয়ান মিউজিয়ামে আর কলকাতায় আবার কটা মিউজিয়াম আছে তুমি জানো কি ছোকরা কলকাতায় অন্তত বারোটা আরো মিউজিয়ামের কথা আমি বলতে পারি হ্যাঁ বাহরো শুরু করি একেবারে সাউথ ক্যালকাটা দিয়ে বালিগঞ্জ সার্কুলার রোডের মিলিটারি ক্যাম্পের উল্টো দিকে একটা সরু গলি আছে তার ভেতরে পাঁচ নম্বর আশরাফ মিস্ত্রি লেনে একসময় থাকতেন এক ভদ্রলোক যার আসল নাম আবুল কালাম গোলাম মহিউদ্দিন নামটা শুনে ঠিক চিনতে পারছেন না that's because you know him as Maulana Abul Kalam Azad আর তার বাড়ি আজকে মৌলানা আজাদ মিউজিয়াম তার ব্যক্তিগত ব্যবহার করা জিনিস তো আছেই তার সঙ্গে তার পাওয়া ভারতরত্ন আছে আরও গুচ্ছ জিনিসপত্র আছে এবার মৌলানা আজাদের কথাই যখন বললাম তখন মহাত্মা গান্ধীর কথাও বলি গান্ধী ছবিতে মনে করে দেখুন একটা ব্যাপার ছিল যে মহাত্মা গান্ধী কলকাতায় এসেছেন হিন্দু মুসলিম রায়াট আটকানোর জন্য মনে আছে These last days people's minds have begun to turn to this bed and away from the atrocities. I'm glad but it will not be enough. তো কলকাতায় যে এসেছিলেন কোথায় ছিলেন বেলেঘাটায় in house called Haidari Manzil সেই বাড়ি এখনো আছে এবং তার ভেতরে গান্ধীজির বিছানা জামা জুতো চরখা ছাড়াও আপনি দেখতে পাবেন তিনটি আশ্চর্য তলোয়ার সেই সময় তিনজন রায়টার তাদের তিনটি অস্ত্র গান্ধীজির কাছে সমর্পণ করেন আচ্ছা এবার ভবনটা রেখে দিলাম খালি গান্ধীটা চেঞ্জ করে আম্বেদকার করে দিলাম আর বেলেঘাটা থেকে চলে গেলাম কাঁকুড় গাছে আম্বেদকর ভবনে আছে একটি আশ্চর্য জিনিস বোট মিউজিয়াম নাও ছাড়িয়া আমাদের দেশ নদীমাতৃক দেশ আমাদের দেশে নৌকো কিন্তু বিশাল ব্যাপার কত রকমের নৌকো এক একটার এক এক রকম শেপ এক এক রকম কাজ সব কিছু দেখতে পাবেন কাকুরগাছির বোট মিউজিয়ামে আচ্ছা স্বাধীনতা সংগ্রাম তো হলো এবার আর একটু পিছিয়ে যাই ওয়ার্ল্ড ওয়ার টু বোম ফেলেছে জাপানি সেই বোমা জাপানিদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে কলকাতার ওপর ফেলা একটি আস্ত বোমা দেখতে চান মানিকতলা বাজারের কাছে পুলিশ মিউজিয়ামে চলে যান পুলিশ মিউজিয়ামের বাড়িটা আবার অরিজিনালি রামমোহন রায়ের ছিল মানে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় মিউজিয়ামও একটা আছে সেটা রয়েছে এইটি ফাইভ এ স্ট্রিটে মানে এখন রাজা রামমোহন রায় স্মরণী তাছাড়াও জিপিওর পাশে পোস্টাল মিউজিয়াম আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে মিউজিয়াম আছে স্টেট আর্কিওলজি মিউজিয়াম আছে বেহালা ট্র্যামডিপোর ওখানে টাউন হলের ভেতরে একটা খুব ইন্টারেস্টিং মিউজিয়াম আছে এবং এই লম্বা লিস্টের লেটেস্ট এডিশন হচ্ছে দ্য ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়াম যেটা শুরু করেছেন বরিয়া মজুমদার গরমে রোববারে বাইরে ঘোরাটা একটু কষ্টকর কিন্তু এই সিজনে কলকাতার কয়েকটা ইন্টারেস্টিং মিউজিয়াম ঘুরে দেখতেই পারেন বেশ মজা লাগবে কিন্তু কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Deep